সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যা আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যা আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শতভূল সত্যের সংগ্রামে ফোটা ফু ভেঙে দিল জীবনের শতভু সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যা সেই রাত ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই রাত ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে নদীর কালতান হৃদয় মধুবন নদীর কালতান হৃদয় মধুবন সেই ডাক নাড়া দেয় চেতনায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক বিপ্লবী কোরআনে মৃত্যুর ঘণ্টায় জানিমে সেই ডাক বিপ্লবী কোরআনে মৃত্যুর ঘণ্টা যে জানিমে দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজলুম দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজলুম মুক্তির দিশা তারা পেতে চায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই রাসু মহান আল্লাহ পথে ডাকে শুধু বারবার সেই ডাক সুমহান আল্লাহ তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্ভীক সত্যের সৈনিক হতে হবে নির্ভীক সত্যের সৈনিক ইসলামী বিপ্লব ডাকে আয় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনে শত ভুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনে শত ভুল সুগন্ধ ছড়িয়ে বিদায় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটা ভেঙে দিল জীবনের শতভূ সত্যের সংগ্রামে ফোটা ভেঙে দিল জীবনের শতভূত সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায়